আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আজ আমার নিকট এক ব্যক্তি আগমন করে সে আমাকে একটি বিষয় প্রশ্ন করে যার উত্তর কি দিব তা আমার বুঝে আসছিল না লোকটি বলল বলুন তো এক ব্যক্তি সশস্ত্র অবস্থায় সন্তুষ্ট চিত্তে আমাদের আমিরের সঙ্গে যুদ্ধে বের হলো কিন্তু সেই আমির এমন সব নির্দেশ দেন যা পালন করা সম্ভব নয় আমি বললাম আল্লাহর কসম আমি বুঝতে পারছি না যে তোমাদের এ প্রশ্নের কি উত্তর দিব হ্যাঁ তবে এতটুকু বলতে পারি যে আমরা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম তিনি সাধারণত আমাদেরকে কোনো বিষয়ে কঠোর নির্দেশ দিতেন না কিন্তু একবার মাত্র এরূপ নির্দেশ দিয়েছিলেন আর আমরা তা পালন করেছিলাম আর তোমাদের যে কেউ ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ সে আল্লাহ তাল্লাহকে ভয় করতে থাকবে আর যখন সে কোনো বিষয়ে সন্দিহান হয়ে পড়বে তখন সে এমন ব্যক্তির নিকট প্রশ্ন করে নিবে যে তাকে সন্দেহমুক্ত করে দিবে আর সে যুগ অতি নিকটে যে তোমরা এমন ব্যক্তি পাবে না শপথ সেই সত্যার যিনি ব্যতীত কোনো ইলাহ নেই দুনিয়ায় যা অবশিষ্ট রয়েছে তার উপমা এরূপ এরূপ যেমন একটি পুকুরের মধ্যে পানি জমেছে এ পরিষ্কার পানি তো পান করা হয়েছে আর নিচের ঘোলা পানি বাকি রয়ে গেছে